تهدأ عند السحر وتأتي السكينة بعد الضجر تزين السماء النجوم التي تلألأ مثل انتثار الدرر وتبعث نورا خفيفا لطيفا ينير السماء دون نور القمر تنام عيون وأخرى تقوم تصلي وتدعو السميع العليم فذلك وقت نزول الإله نزولا يليق به في علاه بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল তাহাজ্জদের অপরিসীম গুরুত্ব তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ সুবাহান এবং তার রসুল সাল্লাম আমাদেরকে কিভাবে গুরুত্বরূপ করেছেন সেটা আমরা আজকে দেখব ইনশাল্লাহ তবে অতীতের মতো আমরা আজকেও আমাদের আলোচনাটা ইনশাল্লাহ সংক্ষিপ্ত করার চেষ্টা করব আল্লাহ সুবহান বলছেন সুরা জুমারের মধ্যে أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب অর্থ যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আল্লাহ সুবাহ ইবাদত করে এবং আখেরাতের আসল জীবনকে ভয় করে এবং তার রবের রহমত ও দয়া প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান জ্ঞান সম্পন্ন লোকেরা শুধুমাত্র উপদেশ গ্রহণ করে আল্লাহ সুবাহ এখানে যে বলেছেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ এই ব্যাপারে সমস্ত সাহাবা একরাম এবং সমস্ত ওলামা একরাম একমত যে রাতের বিভিন্ন প্রহর বলতে আল্লাহ সুবাহন তালা মাগরিব ঈশা এবং এই দুই সালাতের সুন্না গুলু বিশেষ করে রাতের শেষ দিকে সালাতুল লাইল কেয়ামুল লাইল যেটাকে আমরা বলি অথবা তাহাজুদ বলি এটাকে বোঝানো হয়েছে অর্থাৎ রাতের যে ইবাদতের কথা বলা হয়েছে রাতের বিভিন্ন প্রহরের কথা প্রথম প্রহরে হচ্ছে মাগরীব তারপর কিছুক্ষণ পরে হচ্ছে ঈশা তারপর মানুষ যখন ঘুমিয়ে যায় কেউ সালাতে দাঁড়িয়ে যায় অতপর কেউ শেষ রাত্রে উঠে সালাতে দাঁড়ায় তো এই সবগুলোকে আল্লাহ সুবাহান একত্রিত করে বলেছেন যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সালাতে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে ইবাদত করে এক্ষেত্রে কিয়ামুল্লাইল অর্থাৎ তাহাজুদ মাগরীব ঈশা সম সব সালাদগুলো অন্তর্ভুক্ত সুরা জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে জান্নাত সমূহে ও তার ঝর্ণা দ্বারায় আনন্দিত অবস্থায় آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين তারা অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করবে যা তাদের রব তাদেরকে দিবেন কারণ দুনিয়াতে তারা ছিল সৎকর্মশীল আল্লাহ সুবাহ এখানে বলছেন যে মোত্তাকিনরা জান্নাতে থাকবে আর এদেরকে যা দেওয়া হবে তারা তা আনন্দ চিত্ত গ্রহণ করবে তো এই মোত্তাকিন আর সৎকর্মশীল কারা আল্লাহ সুবাহ তা কি বলে দিবেন না এখানে আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল মা ইয়াহজাউন এই মোত্তাকিন উপরে যে বলা হলো সৎকর্মশীল হচ্ছে তারা কানু কলিলামিনাল্লাইলি মায়াহজাউন তারা রাতের সামান্য অংশ অতিবাহিত করে ঘুমন্ত অবস্থায় এরপর কি করে ওয়াবিল আর রাতের শেষ প্রহরে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সুবাহ সুরা মুজাম্মিল বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলে আবৃত ব্যক্তি কমিল্লাইলা ইল্লা কালিলা রাতের কিছু অংশ ব্যতীত সালাতে দাঁড়ান নিসফাহু আবিন কুসমিনহু কালিলা রাতের অর্ধেক বা তার থেকে কিছুটা কম আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা অথবা তার থেকে একটু বেশি আর কোরআনকে স্পষ্টভাবে ধীরে ধীরে তেলাওয়াত করুন আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তার তুইলা এই আয়াতের উপর আমল এখন আমাদের মধ্যে থেকে উঠেই গেছে আমরা এখন কোরআন তালাবাদ করি কি যে বুঝি নিজেও বুঝি না আর যে শুনে সেও বোঝে না অথচ আল্লাহ বলছেন যে কোরআনে আউজিদা আলাইহি ওয়ারতিল কোরআন তার তিলা কোরআনকে পড়তে হবে ধীরে ধীরে সুন্দরভাবে তার তিলের সাথে স্পষ্টভাবে এটা সালাতের মধ্যে হোক এই সালাদ যে কোনো সালাদ হতে পারে ফরজ সালাদ অথবা নফল সালাদ অথবা কেয়ামুল্লাহ যে কোনো সালাদ হতে পারে এই নির্দেশটা সালাতের বাহিরেও অন্তর্ভুক্ত যে কোনো সময় কোরআন তালাবাদ করলে তা তার তীর সাথে করতে হবে এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন এখানে বলা হয়েছে যে তার তিল সহকারে পড়তে হবে তার তিল বলে এখানে উদ্দেশ্য হলো ধীরে ধীরে সঠিকভাবে বাক্য উচ্চারণ করা অর্থাৎ কোরআনের শব্দগুলো ধীরে ধীরে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনাও করা আপনি শুধু পড়ে গেলেন কিন্তু চিন্তা করলেন না কি পড়লেন আর কি বুঝলেন কি না বুঝলেন আল্লাহ সুবাহ কি বলেছেন সেটা আপনি কিছুই উপলব্ধি করলেন না শুধু পড়ে গেলেন এটা না আল্লাহ বলছেন যে তারতিলা আর তারতিল মানে হচ্ছে এখানে ইমামগণ বলছেন তা ধীরে ধীরে পড়তে হবে এবং স্পষ্ট করে পড়তে হবে আর নিজে নিজে তা উপলব্ধি করতে হবে উপলব্ধি মানে অর্থের দিকে খেয়াল করতে হবে যে আল্লাহ সুবাহ এখানে কি অর্থ বলছেন কি বলছেন আমাদেরকে কি নসিয়া করছেন এই সম্পর্কে আমরা কয়েকটি হাদিসও দেখতে পারি আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি শব্দগুলোকে টেনে টেনে পড়তেন তিনি উদাহরণ দিতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে বললেন যে তিনি আল্লাহ রহমান এবং রহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহিমাহুল্লাহ আরেকটি হাদিস হল উম্মে সালামা রবিউল্লাহ আনহাকে একই প্রশ্ন করা হলে তিনি বললেন নবী সাল্লাহ আলহিহাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদাভাবে পড়তেন এবং প্রতিটি আয়াত পরে থামতেন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে থামতেন তারপর আর রহমান রহিম বলে থামতেন তারপর মালিকিয়াউমিদ্দিন বলে থামতেন এই হাদিসটি রয়েছে মুস্তাদ আহমদ আবু দাউদ ও তিরমিজিতে আমরা আরো একটি হাদিস দেখি রসুল্লাহ সাল্লাম বলেন যে কোরআনকে সুন্দর করে সুন্দর সুরে সুললিত কণ্ঠে পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় হাদিসটি রয়েছে সহি বুখারিতে অন্য হাদিসে এসেছে তোমরা কোরআনকে তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে পাঠ করো এই হাদিসটি রয়েছে ইবনে মাজাতে আল্লাহ সুবাহ অন্য আয়াতে বলছেন ومن الليل فتهجد به نافلة لك রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাদ আদায় করো এটা তোমার জন্য নফল আল্লাহ সুবাহ আমাদেরকে একটু নফল দিয়েছেন আমরা যদি আদায় না করি তাহলে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হব আমরা এবার তাহাজুদ সম্পর্কে কিছু হাদিস দেখবো ইনশাআল্লাহ তাহাজুদের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে আমরা কয়েকটা আলোচনা করব প্রথম হাদিসটি হল আবু হরাইরা রবিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন ফরজ সালাতের পর সমস্ত নফল সালাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার সালাত হল গভীর রাতে সালাত অর্থাৎ তাহাজুদের সালাত হাদিসটি রয়েছে মুস্তাদ আহমদ ও সোহাবুল ইমানের মধ্যে তৃতীয় হাদিসটা হচ্ছে আবু হরয়রা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন রমাদানের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হল মোহারমের সিয়াম আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হল তাহাজুদের সালাত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই ও দারিমি তিন নম্বর হাদিস হল আবু মালেক আশারি বলেন নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন জান্নাতে এমন সুন্দর কিছু প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহিরে দেখা যায় এবং বাহির থেকেও ভিতরে দেখা যায় আল্লাহ সুবাহ সেগুলো ওইসব মানুষদের জন্য তৈরি করেছেন যারা মুমিনদের মেহমানদারি করে এবং মুমিনদের বেশি বেশি সালাম দেয় এবং রাতের বেলায় সালাত পরে অর্থাৎ তাহাজুদ পরে যখন অন্য মানুষেরা ঘুমিয়ে থাকে হাদিসটি রয়েছে সহি ইবিন হেব্বানের মধ্যে ও সোয়াবুল ইমানের মধ্যে চার নম্বর হাদিসটি হলো আবু ওমামা বাহাইল রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তাহাজুদ সালাদ পড়ো কেননা তাহাজুদ হলো তোমাদের পূর্ববর্তী নেককার সফলতা প্রাপ্ত ব্যক্তিদের সফলতা পাওয়ার আমল কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল বলছেন তোমরা তাহাজুদ সালাদ আদায় করো কেননা তাহাজুদ হলো তোমাদের পূর্ববর্তী নেককার ও সফলতা প্রাপ্ত ব্যক্তিদের সফলতা পাওয়ার আমল এবং আল্লাহ তালার কাছে তোমাদের নৈকট্য লাভের উপায় আর তোমাদের সমস্ত পাপ মোচনকারী ও পাপ থেকে বাধা প্রদানকারী ইবাদত আল্লাহ আকবর কত গুরুত্বপূর্ণ হাদিস রওয়াহ তিরমিদি রওয়াহ তবরানি ওফি মজমাউল কবির এই হাদিস থেকে আমরা যেটা বুঝি তা হলো আমাদের আগে যারা সফলতা পেয়ে গেছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন যারা মুজাহিদ হয়েছেন এবং জেহাদ করছেন এবং যারা আল্লাহ সুবাহান পর্যন্ত পৌঁছে গেছেন সফলতা পেয়ে গেছেন এইসব মানুষগুলো তাহাজ ব্যতীত আল্লাহর কাছে কবুল হতে পারেনি সুতরাং আমরা যারা জিহাদ করব বলে আশা রাখি শহীদ হব বলে আশা রাখি আল্লাহর সাথে সাক্ষাৎ করব বলে আশা রাখি জান্নাত পাবো বলে আশা রাখি এইসব মানুষদেরকে ফরজ ইবাদতের সাথে সাথে তাহার যদি সালাদকে নিজের জন্য খাস করে নিতে হবে তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে সফলতা প্রদান করবেন ইনশা আল্লাহ সুবাহ পাঁচ নম্বর হাদিস আমরা দেখব আবু হরিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকে জাগ্রত করে দেয় অতপর উভয়ে একসাথে দুই ডাকাত সালাদ আদায় করে তাদের উভয়কে অধিক জিকিরকারীদের তালিকাভুক্ত করা হয় রওয়াহু আবু দাউদ ও ইবন মাজা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যদি স্বামী স্ত্রী একত্রিতভাবে থাকে তাহলে একজন উঠলে আরেকজনকে সালাদের জন্য উঠাই দেওয়া আরেক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যদি না ওঠে মুখে পানি মারো হালকা ছিটা মারো এটা আল্লাহ রসুল করতেন যখন যদি সময় হতো তখন তার স্ত্রীদেরকে যদি ওনারা ঘুমের থেকে উঠতে দেরি করতেন তাহলে হালকা পানির ছিটা ওনাদের মুখে মারতেন এটাও আল্লাহ সুবাহর জন্য একটা ভালোবাসা স্ত্রীদের সাথে এবার আমরা আসব যদি কোনো ব্যক্তি নিয়ত করে ঘুমায় যে আমি যুদ্ধ পড়ব সত্যি সত্যি সে নিয়ত করেছে এবং ইচ্ছা পোষণ করেছে এবং কোনো অলসতা করেনি এর আগের দিনগুলোতে তাহলে আল্লাহ সুবাহান তালা তাকে যদি সোয়াব দিয়ে দিবেন যদিও সে উঠতে না পারে তো আমরা এই সম্পর্কে হাদিস দেখব আবু উদারদারদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল আলহ্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি রাতে ওঠার নিয়ত করে ঘুমায় এরপর গভীর ঘুম হওয়ার কারণে যদি উঠতে না পারে তাহলে তার নিয়ত মোতাবেক তাকে আজর বা সবাব দেওয়া হবে আর আল্লাহ সুবাহ পক্ষ থেকে তার ঘুমকে সাদাকাহ স্বরূপ গণ্য করা হবে আমরা সকলেই চাই যে আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে কবুল করেন এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি বিশেষ করে হিজরত জিহাদ শাহাদা অটলতা এইসব বিষয় তো আল্লাহ সুবাহ এমন একটা সময় রেখেছেন যে সময়টাতে আল্লাহ তালা গ্রান্টি দিয়েছেন তার রসুলের মাধ্যমে যে অবশ্যই দোয়া কবুল হবে আর সেই দোয়াটি হচ্ছে যদি সময় আমরা এই সম্পর্কে হাদিস দেখি আবু হরাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রতি রাতে প্রথম আসমানে আসেন যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে অন্য এক হাদিসে আছে যখন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয় আল্লাহ তালা পৃথিবীর আসমানে এসে ডাকতে থাকেন কে আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো অসুস্থ আমার কাছে চাইবে সুস্থতা আমি তাকে সুস্থতা দান করব। এভাবে আল্লাহ তালা বিভিন্নভাবে ডাকতে থাকেন এই হাদিসটি রয়েছে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজু সহ প্রায় সমস্ত হাদিসের কিতাবগুলোতে তো এই হাদিস থেকে আমরা দেখব যে আল্লাহ সুবাহ নিজে প্রথম আসমানে এসে আমাদের মতো হতবাগা গুণাগারদের ডাকতে থাকেন আর আমাদের মতো পাষাণ্ড মানুষগুলো তখন ঘুমাই থাকে আল্লাহর সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো মানুষ খুবই কম থাকে তখন তাহলে আপনি ভাবুন যে আল্লাহর মতো মহান সত্তা যা সমতুল্য কিচ্ছু নাই সে আল্লাহ আপনাকে ডাকছে আর আপনি না দেখে ঘুমাচ্ছেন আল্লাহ কি আপনাকে জেহাদের জন্য সাদাদের জন্য কবুল করবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহকে কবুল করবেন আপনার কি মনে হয় আমি আগেই তো হাদিস বলেছি আগে একটা হাদিস বর্ণনা করেছি সেখানে বলা হয়েছে যারা আল্লাহর কাছে কবুল হয়েছে তাদের আমলটাই তো ছিল তাহাজুদের আমল তো আল্লাহ সুবাহ যেখানে নিজে এসে ডাকছেন পৃথিবীতে পৃথিবীর আসমানে সেখানে আমরা যদি ঘুমাই থাকি তাহলে আল্লাহর সাথে আর আমাদের সাথে সম্পর্কটা কেমন হবে এটাকে আমরা কখনো কল্পনাও করেছি আপনি যদি একজনকে ভালোবাসেন সে হোক আপনার মা হোক বাবা হোক স্ত্রী হোক অন্য যে কোনো হারাম সম্পর্ক কেউ আপনাকে যদি সে ডাক দেয় সেটা মোবাইল ফোনে হোক অথবা আপনার বাসার পাশে এসে নক করে হোক অথবা জানালা দিয়ে টোকা দিয়ে হোক অথবা কলিং বেল দিয়ে হোক তখন আপনি কি করেন দৌড়ে ছুটে যান যে কে আসলো কেন ডাকলো কি বা কাজ খুব বেশি আগ্রহ করেন তো দুনিয়ার এই তুচ্ছ বিষয়গুলোকে যদি আপনি এত আগ্রহ করেন এত আগ্রহ দেখান তাহলে মহান রব যিনি সাত আসমানের সাত জমিনের মালিক যিনি সে আল্লাহ আপনাকে ডাকছে আপনি ঘুমাচ্ছেন এটা ভাবতেও তো অবাক লাগে আল্লাহ সুবাহ যেন আমাদেরকে তাহাজুদের জন্য কবুল করেন এবং তার প্রিয় বান্দা এবং খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন এবার আমরা দেখব তাহাজুদের সময় তাহাজুদের সময় হচ্ছে মূলত এশার সালাতের পর থেকে সোবেহ সাদিক পর্যন্ত এটা হচ্ছে তাহাজুদের সময় এখন আপনি এশার সালাত যদি দেরি করে পড়েন তাহলে আপনার জন্য সেই এশার সালাতের পর থেকেই সময়টা শুরু হবে আপনি যদি এশার সালাতটা অক্ত হওয়ার সাথে সাথেই পড়েন তাহলে আপনার এশারে সালাত তাহার যদি সময়টা ওই সময় থেকেই শুরু হবে আর আল্লাহ রসুলের অনেক হাদিস থেকে আল্লাহ রসুল যেটা নির্দেশ করেছেন তা হলো তাহাজ্যতের সালাতের সাথেই আমরা সালাতুল ভিতির পড়ব সেটা এক রাকাত হোক তিন রাকাত হোক সালাতুল ভিতিরটা আমরা তাহাজুদ তাহাজুদের সাথেই পড়ব এক রাকাতের হাদিসও আছে তিন রাকাতের হাদিসও আছে আমরা যেন আল্লাহ সুবাহ কাছে তাহাজুদ সালাতের মাধ্যমে প্রিয় বান্দা এবং বান্দি হতে পারি এবং আল্লাহ সুবাহ যেন আমাদেরকে শাহাদাতের জন্য জিহাদের জন্য জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন এই আশা রেখে এই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিংয়ের মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ খাইরান